টিভি বাংলা মানবতা সমাধান الله الله يا ربي يا الله الله يا ربي يا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃষ্টিভি বাংলার নিয়মিত আলোচনা শ্রবণের উদ্দেশ্যে যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের প্রচার মাধ্যমের সামনে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমাদের নিয়মিত আয়োজন আকিদা বিশুদ্ধ আকিদা পোষণ করতে গিয়ে সন্নাকে আঁকড়ে ধরা যেরকম জরুরি বেদাতকে পরিহার করা ঠিক ততটাই জরুরি আর এ প্রসঙ্গেই আমরা আপনাদের সামনে বেদাতের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করার পর আমাদের এবাদত বন্দেগিতে কোথায় কোথায় বেদাত বা বেদাতের সাদৃশ্য ভয়াবহ জিনিস রয়েছে সেগুলো পরিহার করার আবেদন জানাচ্ছিলাম আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে রয়েছেন শেখ আব্দুরাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রয়েছেন শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সালাতের ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকি অন্ততপক্ষে যারা নিয়মিত সালাত আদায় করি তো আসুন আমরা এই এবাদতটাকে বেদাত মুক্ত করার জন্য আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে কিছু নির্দেশনামূলক বক্তব্য শ্রবণ করি প্রথমেই যাচ্ছি শেখ মুজফর বিন মহসেন আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে হলে সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ও আতিমি সলাত আলী দিক্রি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলা নেই নেই ফাবুদনি সুতরাং একমাত্র আমারই এবাদত করুন ও আকিমি সলা তালে দিক্রি এবং আমাকে ডাকার জন্য আমাকে স্মরণ করার জন্য সালাত আল্লাহ রাব্বুল আলমিনের প্রথমে তাও হিদকে প্রমাণ করলেন তারপরে বলছেন সালাদ দায়ী করুন সালাতের গুরুত্বপূর্ণ এবাদত এই সালাত আদায় করতে হবে আমাকে একইবারে সম্পূর্ণ বেদাত মুক্তভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা আদায় করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন সালাতের ক্ষেত্রে সল্লু কামা ও উসল্লি তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ তাহলে এখানে স্পষ্ট হয় যে সালাত নামক যত বিধান আছে যদিও বা প্রত্যেকটি ক্ষেত্রেই রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে এ বদরটা করতে বলা হয়েছে যেমন হজ্জের ক্ষেত্রে বলা হয়েছে হুজু আন্নি মানাসিকাকুম তোমাদের হজ্জের পদ্ধতি গ্রহণ করো আমার কাছ থেকে ঠিক সালাতের পদ্ধতিটা গ্রহণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে এই সালাত ফরজ হোক সন্ন্যাত হোক ঈদ হোক জানাজা হোক বেতের হোক তারাবি হোক আরও যত সালাত আছে একমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে এটা একটা সূত্র বলে দিলেন তার দেখানো পদ্ধতিতে যদি এর ব্যতিক্রম হয় তাহলে ওই সালাত সালাতই হবে না এই আমরা উল্লেখ করেছেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম আর একটা বিষয় এখানে উল্লেখ করা যায় সেটা হলো আল্লাহ রাবুল আলমিনও সালাদকে শুদ্ধভাবে আদায় করার জন্য একটা বাদ দিয়ে দিয়েছেন হাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিন আহম আং সলাতিহিম সাউন যারা মুসল্লি তাদের জন্য ওয়াইল নামক শাস্তির ভয় দেখিয়েছেন তাদের জন্য ওয়াইল নামক শাস্তি কেউ বলেছেন ওয়াইলটা জাহান্নাম আল্লাদিন আহম আং সলাতিহিম সাহুন যারা সালাতের ব্যাপারে যারা উদাসীন সালাত আদায় করতে গিয়ে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করবেন এটা হলো উদাসীনতা না এই সচেতন থাকতে হবে যেমন সালাত আদায়ের ক্ষেত্রে আমরা সবাই জানি যে প্রত্যেক সালাতের ক্ষেত্রে প্রথমটা আমরা অবলম্বন করে গিয়ে যে একটা কথা বলি যে জায় নামাজের দোয়া এটা কথা চালু আছে এই জাই নামাজ নিঃসন্দেহ ফার্সি শব্দ এটা জায়ও ফার্সি শব্দ নামাজও ফার্সি শব্দ জাই নামাজ অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের যুগে এই মর্মে কোনো শব্দই ছিল না থাকলে হাদিস দ্বারা প্রমাণিত হতো জায়নামাজের দোয়া বলে প্রথমে বলছি ইন্নি ওয়াজাহাত ওয়াজহালিল্লাদি ফাতরাসামা ওয়াতল হানিফা ওয়ামান মুশরিকিন এই জায়নামাজের দোয়া বলে প্রথমেই একটা একজন মুসল্লি একটা বেদাতি কাজ করে দিল যা কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত নয় সাহাবেকরাম দ্বারা প্রমাণিত নয় এটা আমি প্রথমে পড়ছি হ্যাঁ তাকবিরে তাহারিমা বলার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাত্রি সালাতের ক্ষেত্রে তিনি একটা দোয়া বলতেন তার দোয়ার একটা অংশ হলো ইন্নি ওয়াজ্জাহাত তাহলে আমরা এটা তাকবিরে তাহারিমার পরে পড়বো তাও রাত্রির সালাতের ব্যাপারে হাদিসে আসছে সই মুসলিমে বিরাট হাদিস বর্ণিত হয়েছে তাহলে আমি প্রথমে গিয়ে এই কাজটা করব না দ্বিতীয় আর একটি কাজ এখন মুরব্বীরা শিক্ষা দিয়ে থাকেন অধিকাংশ ক্ষেত্রে যে যে জায়গায় আমার ডান পা থাকবে ওই জায়গায় রাখতে হবে সরানো যাবে না এ একটা পদ্ধতি বের করেছি আমরা যদি জামাতের ক্ষেত্রে লক্ষ্য করে আমরা আর একটি নিষেধাজ্ঞা অমান্য করে আমরা আর একটি কাজ করছি যে একটি ফেকি মাসলা বের করা হয়েছে সেটা হলো পরস্পরে দাঁড়ানোর সময় চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে উভয়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক থাকতে হবে দুঃখজনক ব্যাপার যে হাদিসের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম এত শক্ত করে বলেছেন অধিকাংশ মহাদ্দেশ বাপ রচনা করেছেন সালাতের ক্ষেত্রে বরাবর হয়ে দাঁড়ানো সাপের মধ্যে কাতারের মধ্যে বড় বড় হয়ে দাঁড়ানো যেখানে নবী মোহাম্মদ সাল্লাম এত বড় একটা ফজিলত বর্ণনা করলেন আর একটি সূত্র উল্লেখ করলেন মানসাদ্দা ফুরজাতান ফি সফেন যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করবে কাঁধের সাথে কাঁধ টাকনুর সাথে টাকনু পায়ের সাথে পা এবং রুকবা মা রুকবা বলা হয়েছে হাঁটুর সাথে হাঁটু পরস্পর মিলিয়ে দাঁড়ালো আল্লাহ নবী বললেন রফাউল্লাহ তারা যাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন ও এবং আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করলেন এই একটা হাদিস তো আছেই আর একটা হাদিস আছে রসুল শয়তান শয়তানের জন্য তোমরা ফাঁক রেখো না কারণ আমি দেখতে পাই শয়তান ভেড়ার বাচ্চার মতো ছাগলের বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে এরপরে তিনি বলছেন মান যে ব্যক্তি কাতারের মধ্যে মিলে ফাঁক বন্ধ করে দাঁড়ালো এই ব্যক্তি আল্লাহ নিকটবর্তী হলো অমান কথা সফান কথা হল্লা যে ব্যক্তি কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো ফাঁক করে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হলো স্পষ্ট হাদিস থাকতে আমরা এই চার আঙ্গুল ফাঁক করার এই বিধান এই নীতির আবিষ্কার করলাম কোথায় থেকে এটা আশ্চর্য লাগে নবীন প্রজন্মের এই উদীয়মান গবেষকের কাছ থেকে আমরা অনেক তত্ত্বপূর্ণ আলোচনা শুনলাম শুক্রেন লেখা জিদ্দান চমৎকার কথা আমরা শুনেছি অনেক বিষয় আমাদের সামনে এসছে সালাতের মধ্যে একটা বিষয় আর একটু গুরুত্বপূর্ণ আছে যেটা মুজাফর ভাই আমাকে ইশারা করে মানে বলে দিলেন সেটা হলো নিয়তের ব্যাপার এই নামাল আমাল উবিন নিয়ত নিয়ত করে তো আমরা নামাজ পড়বই নিয়ত করা হ্যাঁ তো ঘর থেকে যখন মসজিদে আসবো তো কি জন্য আসবো না আধা আধাউল মসজিদ বলে নাকি কেউ কেউ বলে কেউ বলে না সে যাচ্ছে তো মসজিদে নামাজ পড়তে তো যাচ্ছে নিয়ত তো হয়েই গেল মসজিদে ঢুকলো ইমাম তেকবির হলো কামাত হলো তেকবির দিল আল্লাহ আকবর শেষ কিন্তু সেখানে দাঁড়িয়ে নওয়াইতুয়ান নওয়াইতুয়ান নওয়াইতুয়ান শেষ না হওয়া পর্যন্ত তকবির তাহারিমা শেষ ক্যারাত শেষ তুকুতে চলে গেছে এখনও নওয়াইতুয়ান শেষ হয়নি এই যে উচ্চারণ করে নওয়াইতুয়ানকে বাধ্য করা এটা নিঃসন্দেহে বেদাত এটা পরিত্যাজ্য এটাকে গ্রহণ করে আজকে দুঃখজনক হলেও সত্য হ্যাঁ। আমাদের দেশের নামাজ শিক্ষার যে ছোট ছোট বইগুলো উপাদান এগুলো সাধারণ মানুষের জন্য ওই যে আপনি যেটা বললেন দুঃখজনক হলো সত্য এটাই কথা সত্য যে আমাদের ব্যবসায়ীরা এটাকে কাজে লাগাচ্ছে <laughs> এবং এক শ্রেণীর কিছু যাদের হয়তো অন্য কোনো উপায় নেই তারা এগুলো লিখে লিখে দিচ্ছে তারা ছাপিয়ে দিচ্ছে হ্যাঁ, বলে লাভ এই জন্য আমাদের যেটা করণীয় আমরা মসজিদে মসজিদে যারা আছি আমরা এগুলি জানিয়ে দেবো মানুষকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে আর যেটা আসতেছি জি আচ্ছা এরপরে আসুন এরপরে যেটা বলতে চাচ্ছি যে নিয়তের ব্যাপারে কিন্তু কোনো উচ্চারিত অনুচ্চারিত কোনো ধরনের আমরা নিয়তের আলফাজ পাই না আমরা আলফাজ পাই না কেউ কেউ অনেক সময় বলেছেন যে মনের নিয়তের সাথে মুখের নিয়ত একসাথে করে এটারও কোনো ভিত্তি আমরা পাই না ঠিক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 In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পুরাণ থেকে আলো নিয়ে হাদিস থেকে বিধান নিয়ে মহান আল্লাহ রাবুল আলমিন ইসলামিক সারিয়া আমাদেরকে দিয়েছেন এক মহান লক্ষ্যে সারিয়া সম্প্রচার করার উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা মানবতার কল্যাণ সাধনের জন্যই এই মহান সারিয়াতকে মানবতার উদ্দেশ্যে দিয়েছে জীবন বেষ্টিত প্রতিটি বিষয়ের জন্য সেই বিধান আমাদের ইবাদতের সাথে সংশ্লিষ্ট এবং সেই বিধান আমাদের আখলাকের সাথে সংশ্লিষ্ট মঞ্জুর এলাহি আল্লাহ তালা শরিয়ার সমস্ত আইন প্রণয়ন করেছেন সমগ্র বিশ্বের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কল্যাণের জন্য কত কার্যকরী ভাবে ইসলামের অপূর্ব আইন সমূহ সমস্ত মানবতাকে আলোকিত করে ইসলামী সারিয়ার মহান লক্ষ্য ও উদ্দেশ্য পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অত্যন্ত মনজ্ঞ এবং তত্ত্বনির্ভর বক্তব্য শুনছিলাম এই আলোচনায় যে সালাতের ব্যাপারে সালাতের মধ্যে কেমন করে কিভাবে বেদাত ঢুকেছে এবং সেটা পরিত্যাগ করার যে গরজ আমাদের অত্যন্ত জরুরি এ ব্যাপারে আমাদের মোহতারাম আলোচকবৃন্দ আলোচনা করছিলেন আমরা আসুন ধারাবাহিকতায় ফিরে যাই যে শেখ ডক্টর জাজাকাল্লাহ আসলে ওই যেটা বলছিলাম যে আমরা তো গেলাম এরপরে এখন ভাই বলেছেন চমৎকার বলেছেন আসলে ওই যে চার আঙ্গুল দুইজনের মাঝখানে ফাঁক করে রাখতে হবে এটা কিন্তু আমার জানা মতো আমি পাইনি আমি যেটা পেয়েছি সেটা হয়েছে যিনি দাঁড়াবেন তিনি যেন এমনভাবে দাঁড়ান যেন খুব বেশি ফাঁকাও না হয় খুব বেশি লেগেও না আচ্ছা, যায় মিনিমাম কি জানি বলে আপনার চার ওই ওইটা বলা হয় কোনো না না আছে বলে না নাই যেটা আছে আমি বলি আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা, যে নিজে যখন জানাবে তখন তার পা যেন অন্তত চার আঙ্গুল ফাঁকে থাকে যেন একবারে মিশে না থাকে এই কথাটা মানে কোথাও কোথাও বলা কিন্তু ওই মুসল্লি দুই পায়ের ফাঁকে যেন হ্যাঁ, হ্যাঁ, কোথাও কোথাও পাওয়া যায় আর ওটা ডাইভার্ট হয়ে ওখানে চলে গেছে মনে হয় যাবে আর কি আচ্ছা, আচ্ছা। আর এমনি তো সূরাতে একটা কিতাবে উল্লেখ করা হয়েছে শেখ না আমি না তাহলে আমি জানি নাম আল ফেকুল মুকারিন আলা আচ্ছা, মাজাহিবুল আচ্ছা। আরবা কারো কোনো দ্বিমত আমি দেখি না কারো কোনো দ্বিমত আমি দেখি না এখন সেটা হচ্ছে যেমন নাকি এই যে আমরা তো হুজুর হাদিসের মধ্যেও তো আছে হুজুর সাল্লাহাম যখন দাঁড়াইতেন পিছন ফিরে তখন মুসলিমদেরকে সোজা করে দিতেন তাদেরকে দাঁড়াতে বলতেন সবু সুফু ফাকুম ও তারা তারপরে এ ধরনের আমরা আমল এখনও দেখতে পাই বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে আগে এটা ছিল না ইমাম সাহেব এটা বলতেন না কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা নিজেরাও বলা আরম্ভ হ্যাঁ, করেছি হ্যাঁ, বলতে আরম্ভ করেছি তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের নামাজের মধ্যে যে জিনিসগুলো আসতেছে এগুলি যেগুলি বর্জনীয় অবশ্যই সেগুলি বর্জন করতে হবে যেগুলি সেগুলি আমার জন্য গ্রহণ করতে হবে আমরা সলাতের মধ্যে যেসব বেদাতগুলি রয়েছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি যা আমাদের জন্য জানা এবং পরিহার করা একান্ত জরুরি এই জন্য যে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যে বাক্যটি বললেন সাল্লু কামার এই তমনি উসল্লি তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো এই কথাটি সলাতের বাস্তবতা যেমন সলাতের রাকাত সংখ্যাও তেমন এবং বিভিন্ন পর্যায়ে তেমন ঠিক আবহরের রাজি আল্লাহ তালান ওইভাবে বলছেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আদা সলাতা বেহকুকেহা কেউ যদি সলাদকে তার যথাযথ হক অনুযায়ী আদায় করে ফকবিলাত মিনহ তাহলে সলাদটা তার কবুল করা হবে আর যদি সলাদ তার হক অনুযায়ী আদায় না করে ফারুদ্দাত হ্যাঁ তাহলে সলাদটা তার উপরই প্রত্যাখ্যান করা হবে অর্থাৎ সালাতি তাকে জাহান নামে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে আছে আর অন্যখানে ওই কথাটা আল্লাহ রসুল অন্য জায়গাতে এভাবে বলেছেন যে সলাত আল্লাহ সালা সাথে আকসাম সলাত মূলত তিন ভাগে বিভক্ত আর তহুর ও সোলসুন অজুই তার তিন ভাগের এক ভাগ ও রকু ও সোলসুন রুকু হচ্ছে তার তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সোলসুন আর সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ যে কোনো জায়গাতে ত্রুটি ঘটে গেলে সলাতের একটা অংশ হারিয়ে যাবে এই কথাটাই স্পষ্ট প্রমাণ হয় ওই হাদিসে যে একজন ব্যক্তি মুসলিম গ্রন্থে রয়েছে মসজিদে ঢোকে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বললেন ফাইনা কালাম তুসাল্লে তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করনি এরপরে লোকটি বলছে যে আল্লেমনি কাইফাউসাল্লি কিভাবে তাহলে আমাকে সলাত আদায় করতে হবে শিখিয়ে দেন লোকটি সলাত আদায় করেছে এ কথা তো ঠিক কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একবারও বললেন না যে তোমার সলাদটা হয়েছে কিন্তু খুব একটা সুন্দর হয়নি ফাইন্না কাল্লাম তুসল্লি তুমি সলাত আদায় করোই নি এই ভাষাটি তো তাকিদ জোরালো জোরালো ভাবে এই কথাটাই আল্লাহ রসল অন্য জায়গাতে বলেছেন যে আসওয়াউসারেক মাইয়াসরেকুমিন সলাতেহি সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই যে তার সলাৎ চুরি করে সাহাবিগুন কথাটা কেমন হয়ে গেল এটা মনে করছেন কেই ফাইয়াসরেকুমিন সলাতেহি আল্লাহ রসল মানুষ তার সলাদকে কিভাবে চুরি করতে পারে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন মানলাম কুয়াওয়ালা রুকুয়াওয়ালা সুজুদাহা যে ব্যক্তি তার রুকু এবং সিজদাকে ঠিক মতো আদায় করে না সেই হচ্ছে সলাচ্চর আমরা আপনার কথা একটা কথা যোগ করে দিয়ে যে হাদিসে তিনবার সালাত আদায় কথা বললেন সাহাবিকে সাহাবি কিন্তু প্রথমবার যখন বললেন হয়নি তারা ভালো করে আদায় করেছেন দ্বিতীয়বার আরও ভালো করে আদায় করেছেন যে কোনো মুসল্লিকে যদি আমরা বলি যে দুই রাখাত সালাত পড়ে দেখান তো তার জীবনে যত ভালো করে আদায় না করেছে জীবনে আজকে চেষ্টা করবে এই সাহাবি কিন্তু ভালো করে আদায় করেছে শেষে বলছেন আল্লাহ নবী এর চেয়ে ভালো করে ভালো করেছে কিন্তু এই ভালোটা রাসুলের ভালোর মতো হয়নি হয়নি খায় মানে সম্মানিত দর্শক মন্ডলী আমরা যে হাদিসটিতে আল্লাহ রসুল নাকচ করেছেন ওই ব্যক্তির সলাপকে সে হাদিসটির পুনরায় আলোচনা করছিলাম যে যেহেতু রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করনি কথাটি ধারাবাহিকভাবে বাড়তে থাকলো তিনবার পর্যন্ত তাহলে আমরা ওখান থেকে পেশ করতে চাচ্ছি এই যে জনৈক ব্যক্তি যথাযথ চেষ্টা করেছে ভালো করার কিন্তু কোন সময় তার সলাদটা রাসুল সাল্লাহ সাল্লাম গ্রহণ শুধু তাই না রাসুলের যুগে আল্লাহ নবীর একজন সাহাবি মসজিদের দর্শক মন্ডলী আপনাদেরকে বলতে চাচ্ছি অতক্ষণ পর্যন্ত পদ্ধতিতে হবে না যতক্ষণ পর্যন্ত তা বিদাত মুক্ত না হচ্ছে এবং সোননাথ অনুযায়ী না হচ্ছে অতএব আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি প্রথমত নিয়তের দোয়া পড়তে হবে সলাতের পূর্বে এটি একটি বিদাত আমল পরিহার করতে হবে এটি যদি থাকে তাহলে আপনার সলাত রাসুলের সন্ন্যত অনুযায়ী হবে না সেই দোয়া যেটাই হোক আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না আল্লাহ আকবর বলা দি সলাত আরম্ভ হবে তাহারি মহাত বীর ও তাহারি লোহাত তাসলিম আল্লাহ আকবর দিয়ে সবকিছু হারাম হয় আর সালাম দিয়েই সবকিছু হালাল হয় যা হালাল তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ আকবরের পূর্বে কোনো কথা নেই যেটুকুই বলবো যেটুকুই করবো যায় নামাজে দাঁড়িয়ে বা যে কোনো জায়গাতে তার আসলের সন্ন্যত হবে না তা হবে বিদাত সাথে সাথে আঙ্গুল সরানো যাবে না এই কথাটিও বেদাত একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে সে হাদিসটি বায়হাকিত আছে বর্ণ সূত্র সহি যে রাসুল সাল্লাহ যখন সিজদা করতেন তখন পা দুটি জমা হয়ে যেত ওই হাদিসটিও সহি যেখানে আয়েসা রাজি আল্লাহ ঘুম থেকে উঠে দেখলেন যে বিছানায় হাদিস তখন আল্লাহ রসুল আয়েসা রাজি এইভাবে দেখছেন যে কোথায় আল্লাহ রসুল তিনি বলছেন যে আমার হাতটা গিয়ে পড়লো তার দুই পায়ের উপরে পা দুটি দাঁড় অবস্থায় খাড়ো হয়ে আছে একসঙ্গে আছে মানে হয়তো যে তখন তিনি সেজদায় আছেন অত্র হাদিসও প্রমাণ করে যে পা দুটি জমা হয়েছিল তো অবশ্যই এই কথা যে আমাদের মধ্যে চালু আছে এটি একটি বেদাত আমল চালু আছে সাথে সাথে দুই পায়ের মাঝে যে ফাঁক রাখতে হবে এটা রাসুল সাল্লাহ সাল্লামের খোলা খোলি সোননাথ উপেক্ষা করা হয়েছে দুই মুসল্লির জি দুই মুসল্লির মাঝে এটা একটা বিদাত আমল আমাদের মধ্যে চালু আছে সাথে সাথে এই যে আঙ্গুল হিলানোর বিষয়টি ইল্লাল্লাহর সমাতে আঙ্গুল উঠাতে হবে উঠাতে হবে ইল্লাল্লাহ ইলাহাতে উঠাতে হবে আর সমাতে নামাতে হবে বরং এই মর্মে আমাদের কাছে জাল কোনো ভুয়া হাদিসও নেই এটা একটা আমাদের ভুল বিদাত বরং নড়াতে হবে হাত তুলে বরং নড়াতে হবে তার একাধিক সহি হাদিস আছে বোখারি মুসলিম বা যেসব সহি গ্রন্থে ইস্যুরও আছে ইসিরো মানে ইঙ্গিত করতেন কানা ইসিরো মানে, মানে সর্বতা ইঙ্গিত করতেন ওটাই হচ্ছে ইহর রেখো নড়াতেন মানে পুরো বৈঠকের সময়কালীন অবস্থায় এটা জি পুরো বৈঠক সালামের বৈঠকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবিরাম স্বাভাবিক গতিতে নড়তে থাকবে এটাই হলো সুন্নাত আর একবার উঠিয়ে নেওয়া এটাই হলো বেদাত এরপরে হলো এক পর্যায়ে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে হাত দুটি উঠিয়ে কিছু বলা না বলা বেহাক্লাহ বা বেরাহমা থেকে ইয়ার রহমান রাহমিন এই আমলের মাধ্যমে দোয়াটি শেষ করা বা এইভাবে দোয়া করাও বেদাল কেননা দোয়া করার বিষয়টি তো বিস্তারিত আপনি আপনার পর্যায় ক্ষেত্রে সময় ক্ষেত্রে আপনি হাত তুলে দোয়া করুন কিন্তু সালামের পরে যে রাসুল সাল্লাহ সাল্লামের সোননাথ আছে আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আরো কিছু অনেক আছে সালাতের মধ্যে অনেক মানবরচিত বিধান ঢুকে গেছে যা ইচ্ছা সেভাবে করে একটা হলো ইমাম সাহেব সালাম ফিরিয়ে ওইভাবে বসে থাকেন মানে পশ্চিম দিকে ঘুরেই পেবলামুখী হয়েই বসে থাকেন অথচ হাদিসে আসছে রসুল সাল্লা সাল্লাম ঘুরে বসতেন সবসময় জি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যেই সালাত রূপ এই ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবাদাতের বিষয়ে এর বেদাত এবং সন্ন্যাহ পদ্ধতির আলোকে অনেক আলোচনা শুনলাম আমার মনে হয় আপনাদের সামনে আর বলার মতো কিছু নাই আমরা আমাদের উপলব্ধির ভিত্তিতে আমরা পরিত্যাজ্য বিষয়গুলো পরিত্যাগ করব আর ধর্তব্য বিষয়গুলো আমরা আঁকড়ে ধরব এটাই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 সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান